সুরা জাগরে মুসলমান নিয়ে চল তোদের কৃপা তোরা জাগরে মুসলমান নিয়ে চল তোদের কৃপা জগত বেক্ষমান জগত বেক্ষমান তোরা মুসলমান তোরা মুসলমান তোরা মুসলমান নিয়ে চল তোদের কৃপা তোরা মুসলমান নিয়ে চল তোদের কৃপা জগৎ ব্যক্ষমান জগৎ ব্যক্ষমান তোরা জাগরে মুসলমান তোরা জাগরে মুসলমান দেখছে দেখ জগৎ পানে তল্পি বাহি সসম্মানে দেখছে দেখ জগৎ পানে তল্পি বাহি সসম্মানে বসে আছে সিংহাসনে লুভিগত সম্মান বসে আছে সিংহাসনে লোভী কত সম্মান তোর জাগে মুসলমান নিয়ে চল তোদের কৃপা তোর জাগে মুসলমান নিয়ে চল তোদের কৃপা জগৎ বেক্ষমান জগৎ বেক্ষমান তোর জাগে মুসলমান তোর জাগে মুসলমান

নিয়ে চল তোদের কৃপা জগৎ দেখো মান জগৎ দেখো মান তোরা জাগ্রে মুসলমান তোরা জাগ্রে মুসলমান মুসলমান আজ খায় শুধু মার শক্তি তোরা খাতিস নে আর মুসলমান আজ খায় শুধু মার শক্তি তোরা খাতিস নে আর হাতে কামান নিয়ে চালা বিজয় অভিযান হাতে কামান নিয়ে চালা বিজয় অভিযান সুরজাগে মুসলমান নিয়ে চল তো দেখি পান সুরজাগে মুসলমান নিয়ে চল তো দেখি পান জগত দেখমান জগত দেখমান সুরজাগে মুসলমান সুরজাগে মুসলমান সুরজাগে মুসলমান নিয়ে চল তোদের কৃপা তোরা জাগরে মুসলমান নিয়ে চল তোদের কৃপা তোরা জাগরে মুসলমান নিয়ে চল তোদের কৃপা